যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে তখন তোমাদের উপর অপমান অপদস্থতা চাপিয়ে দেওয়া হবে যতক্ষণ না তোমরা ফিরে আসবে তোমাদের দিনের প্রতি অর্থাৎ জিহাদের প্রতি তাই তো কবি সুরে সুর মিলিয়ে মোরা বলি যদি তোমরা ত্যাগ করো জিহাদ করণ লাঞ্ছনা অপদস্থতা আর অপমান চাপিয়ে দিবেন তোমাদের উপর আল্লাহ মহান আল্লাহ মহান জিহাদ সারিও না তাবিল করিও না জিহাদ সারিও না তাবিল করিও না জিহাদ সারিও না তাবিল করিও না ধরে ধরে কাপের মারো রে তোমরা ধরে ধরে কাপের মারো রে জিহাদ সারিলে মনে রাখিও তোমরা জিহাদ সারিলে মনে রাখিও লাঞ্ছনা চেপে দেওয়া হবে লাঞ্ছনাতে পেয়ে দেওয়া হবে লাঞ্ছনাতে পেয়ে দেওয়া হবে লাঞ্ছনাতে পেয়ে দেওয়া হবে জিহাদ সারিও না সাবিল করিও না জিহাদ সারিও না সাবিল করিও না ধরে ধরে কাপের মারো রে ধরে ধরে কাপের মারো জিহাদ সারিলে মনে রাখিও তোমরা জিহাদ সারিলে মনে রাখিও লাঞ্ছনাতে ফেলে দেওয়া হবে লাঞ্ছনাতে ফেলে দেওয়া হবে তোমরা হরতাল করিও না লং মার্চ করিও না হরতাল করিও না লং মার্চ করিও না হরতাল করিও না লং মার্চ করিও না নবীর পথে সরে তোমরা নবীর পথে সরে গণতন্ত্র করিলে মনে রাখিও তোমরা গণতন্ত্র করিলে মনে রাখিও একদিন ইমান হারাবে একদিন ইসলাম হারাবে একদিন ইমান হারাবে একদিন ইসলাম হারাবে জিহাদ সারিও না তাবিল করিও না জিহাদ সারিও না তাবিল করিও না ধরে ধরে কাপের মারো রে তোমরা ধরে ধরে কাপের মারো রে ইহার তারি রে মনে রাখিও তোমরা ইহার তারি রে মনে রাখিও লাঞ্ছনাতে পেয়ে দেওয়া হবে লাঞ্ছনাতে পেয়ে দেওয়া হবে বেশি লাফাইও না যাবৎ জীবন দিও না বেশি লাফাইও না যাবৎ জীবন দিও না বেশি লাফাইও না যাবৎ জীবন দিও না তবা করে পর্দায় চলে তুমি আমেরিকার দালালি তাররে বেশি লাফাইলে মনে রাখিও তুমি বেশি লাফাইলে মনে রাখিও গতির পায়া ভেঙে যাবে গতির পায়া ভেঙে যাবে গতির পায়া ভেঙে যাবে গতির পায়া ভেঙে যাবে জিহাদ ছাড়িয় না সাবিল করিও না জিহাদ ছাড়িয় না সাবিল করিও না ধরে ধরে কাপের মারো রে তোমরা ধরে ধরে কাপের মারো রে জিহাদ তারিলে মনে রাখিও তোমরা জিহাদ তারিলে মনে রাখিও লাঞ্ছনা চেপে দেওয়া হবে লাঞ্ছনা চেপে দেওয়া হবে লাঞ্ছনা চেপে দেওয়া হবে লাঞ্ছনা চেপে দেওয়া হবে লাঞ্ছনা চেপে দেওয়া হবে পেয়ে দেওয়া হবে লাঞ্ছনাতে পেয়ে দেওয়া হবে লাঞ্ছনাতে পেয়ে দেওয়া হবে